কোরবানি কার ওপর ওয়াজিব হয় এ কথা যখন আমাদের সমাজে বা আমরা আলোচনার মধ্যে আনিয়ে করি তাহলে বলা হয় কোরবানির একটা নেশাব আছে নেশাব পরিমাণ অর্থ যার প্রয়োজনীয় আসবাবপত্রর এবং প্রয়োজনীয় অর্থ বাদ দিলে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তার উপর কোরবানি ওয়াজিব হয় অনেকে এই প্রশ্ন তুলছেন যে এ নেশাবের কথা আসলো থেকে। আসলে হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম সুনানে ইবনে মাজা মুস্তাদাকে হাকিম বিভিন্ন কিতাবের হাদিস আল্লাহ নবী বলেছেন মান ওয়াজাদা ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে সামর্থ্য সাধ্য পাওয়ার পরেও কোরবানি করে নেই সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে এই হাদিসে সামর্থ্য থাকার কথা বলেছেন এই সামর্থ্যটা আসলে কি ইমাম মুহাম্মদ কিতাবুল আসল এবং ইমাম আবু হানিফা থেকে যে কিতাবে তিনি আলা সংকলন করেছেন সেখানে বলেছেন ইদা কান আর রাজুলু সেরান সামর্থ্যবান সাধ্য এবং সামর্থ্য এর ব্যাখ্যা তারা পরবর্তীতে করেছেন স্পষ্ট ব্যাখ্যাই আছে এই সামর্থ্যটা আসলে নবীজি সাল্লাম নিজেই নির্ধারণ করে দিয়েছেন আমরা নেশাব বলতে যা বলি যা বলা হয় আলোচনা করা হয় এটা হাদিসে বর্ণিত এই সামর্থ্য কথারই ব্যাখ্যা সাধারণ মানুষের কাছে যদি অস্পষ্টভাবে এই সামর্থ্যের কথা বলা হয় যে সামর্থ্য থাকলে কোরবানি দেবে না থাকলে দেবে না তাহলে তার তারা সামর্থ্যকে অনেকভাবে ব্যাখ্যা করেন কেউ এমনও দেখা যাবে সে কোটি টাকা তার মালিক কিন্তু সে একটা বাড়ি করবে বলবে আমি অমুকটা করব এই জন্য আমার আপাতত সামর্থ্য নেই নানা রকমের ব্যাখ্যা মানুষ এরকম করে ফেলতে পারে এই জন্য সামর্থ্যের তাছাড়া মানুষ অস্পষ্টতায় থাকবে সামর্থ্যের একটা নির্দিষ্ট বা কাছাকাছি একটা পরিমাণ তো নির্ধারণ করে দেওয়া দরকার কিন্তু এই নির্ধারণটা আপনি আমি এবং যে কারো হাতে ছেড়ে না দিয়ে এই নির্ধারণটা সালাফ যারা পূর্বসূরি আল্লাহ নবীর সাহাবি বা সাহাবির শিষ্য যারা তাব এই আছেন করুন এ সালাসা আল মাসুদ ইলাহা বিল খাইরি তিন যুগ শ্রেষ্ঠত্বের তিন যুগ তাদের মাধ্যমে যদি আমরা এই সামর্থ্যটা নির্ধারণ করে নিতে পারি তারা সামর্থ্য বলতে কি বুঝতেন যাদেরকে আল্লাহ নবী সামর্থ্যের কথা বলেছেন তাইলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় আবার সামর্থ্যের কথা চিন্তা করলে দিন ও শরীয়তে জাকাত হজ সাদাকাতুল ফেতের আরও বিভিন্ন রকমের বিষয় এরকম আছে যেগুলো সামর্থ্যের সাথে সংশ্লিষ্ট ওখানেও সামর্থ্যের আলোচনা শরীয়তে আছে তো আমরা যখন সামর্থ্যের কথা চিন্তা করি এখানে সামর্থ্যের কথা বলা হয়েছে আমাদের অনুসন্ধান করা উচিত শরীয়তে সামর্থ্য বলতে কি বোঝায় আমাদের মাঝহাবের ইমামগণ এবং অনেক ফকি মুস্তাহিদগণ এভাবেই সামর্থ্যের কথা যখন হাদিসে এসেছে এর ব্যাখ্যা অনুসন্ধান করেছেন সালাফ থেকে পূর্বসূরীদের থেকে এবং এর ব্যাখ্যা অনুসরণ করেছেন শরীয়তে সামর্থ্য বলতে কি বোঝায় তা থেকে এবং এভাবেই তারা ওখান থেকে বের করে নিয়ে এসেছেন যার অতীব প্রয়োজনীয় আসবাবপত্র এবং প্রয়োজনীয় অর্থকরীর বাইরে অতিরিক্ত ওই পরিমাণ সম্পদ থাকে যে পরিমাণকে শরীয়তে বিভিন্ন জায়গায় সামর্থ্য বলা হয়েছে রূপার মূল্য হিসেবে অনুমান করা হলে সাড়ে বাউন্ন ভরি সমপরিমাণ মূল্য এই পরিমাণ অর্থ যদি ঈদের দিন ঈদের তিন দিনের মধ্যে কারো কাছে থাকে তাহলে এটাকে ন্যূনতম সামর্থ্যের একটা পরিমাণ ধরা হয় সুতরাং হাদিসে যে সামর্থ্যের কথা বলা হয়েছে এবং আল্লাহ নবী যে সামর্থ্য থাকলে কোরবানি করার কথা বলেছেন এই সামর্থ্যের দিক নির্দেশনার সর্বোত্তম একটা পন্থা হলো এটি যারা এটিকে মানেন না মানতে রাজি না এবং অস্পষ্ট রাখেন সামর্থ্য সামর্থ্য বলেন বলতে চান তারা এর কিভাবে সমাধান করবেন বা করেন সেটা আমি জানি না বাকি যেভাবেই করুন এদের চেয়ে এই পন্থাটা উৎকৃষ্ট উত্তম এতে কোনো সন্দেহ নেই